তিনটি ভাষণ দিয়েছিলেন আল্লাহ নবীর ভাষণ ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং অর্থবহ এবং দিক নির্দেশনামূলক নবী সাল্লাহ আলিয়াল্লাতামের আখিরি জামানায় সারা বিশ্বকে নিয়ে একটি ইসলামিক রাষ্ট্র এবং ইসলামিক সমাজ ইসলামিক জামাত তিনি গঠন করে তাদেরকে তাদের প্রতিনিধিদেরকে হজের মাঠে একত্রিত করে তাদেরকে সামনে এনে এই ওয়ার্ল্ড কনফারেন্সে যে একটি ভাষণ দিয়েছিলেন অর্থবহ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক সেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি হজ কিন্তু বিশ্ব মুসলিমের একটি ইজতেমা একটি আন্তর্জাতিক একটি কনফারেন্স সারা পৃথিবী থেকে সকল মুসলিমরা সেখানে অত্যন্ত বিনয়ের সাথে লব্বাইক আল্লাহমা লব্বাইক বলে সেখানে উপস্থিত হয় সারা বিশ্বের প্রতি মুসলিম প্রতিনিধিদের সম্মুখে আল্লাহ নবী যেটা বললেন হয় সারা বিশ্বের প্রতিনিধিকে সামনে এনে এটাই প্রথম কোনো মহান নেতার মহান নবীর আন্তর্জাতিক মানের ভাষণ ইতিপূর্বে সারা বিশ্ব মানবতাকে সামনে নে এ ধরনের ভাষণ আগেও কেউ দেয়নি আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তোমরা আজকে ফি আইয়ে শাহরিন আন্তম তারপরে আল্লাহ নবী নীরব হয়ে গেলেন যেন মনে হলো তিনি এই মাসের নাম ভুলে গেছেন ফি আইয়ে ইয়মিন আন্তম তোমরা কোন দিবসে রয়েছ নিরবতা অবলম্বন করলেন মনে হলো যেন তিনি এই দিনের নামটি ভুলে গেছেন তারপরে বলেন ফি আইয়ে বালাদিন আন্তম তোমরা কোন শহরে বিরাজ করছো কোন স্থানে অবস্থান করছো তারপরে আল্লাহর নবী নীরব হয়ে গেলেন মনে হলো যেন তিনি এই জায়গাটির নাম ভুলে গেছেন আসলে তিনি ভুলেন নাই তিনি দৃষ্টি আকর্ষণের জন্য এবং গুরুত্ব বৃদ্ধি করার জন্য তিনি শ্রোতাদেরকে জিজ্ঞাসা করলেন প্রায় সোয়া লক্ষ হাজি সেদিন এই হজে উপস্থিত হয়েছিলেন তাদেরকে সামনে নিয়ে আল্লাহ নেই বললেন তোমরা যেখানে অবস্থান যেদিন অবস্থান করছো এটি হলো ইয়মুন্নাহার যে মাসে অবস্থান করছো এটি হলো দুল হাজার মাস তোমরা যে স্থানে অবস্থান করছো এটা হলো হারামের এরিয়া অর্থাৎ কাবার সাথে সম্পৃক্ত একটি এরিয়া এই পবিত্র অঙ্গনে তোমরা অবস্থান করছো শোনো বহু ঘাত প্রতিঘাত পানি দিয়ে বহু প্রচেষ্টার পরে আল্লাহ রহমতে পূর্ণাঙ্গ একটি ইসলামিক ব্যবস্থাপনা কায়েম হয়েছে ইন্নাজ জামানা ইয়াদুরুকা হাইয়াতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওযাতি ওয়াল আরদ আসমান জমিন এবং এর যে ঘূর্ণনের যে নিয়ম কানুন তা প্রথম দিন আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছিলেন সেভাবেই তা চলছে অর্থাৎ পৃথিবী বিকৃত হয়ে গিয়েছিল পৃথিবীর মানুষ বিকৃত হয়ে গিয়েছিল তারা আল্লাহর বিধিবিধান থেকে দূরে সরে গিয়েছিল বহু ত্যাগ বহু চেষ্টার পরে তোমাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ যে ব্যবস্থাপনা চান এই পৃথিবীতে সেই ব্যবস্থাপনায় আমরা ফিরে আসতে পেরেছি মাস হয় ৩০ দিনে বৎসর হয় বারো দিনে এর মধ্যে তিন মাস হলো হারামের মাস তালাসুন মোতওয়ালিয়াত তিনটি মাস হলো লাগালাগি একটির পরে একটি প্রথমটি হলো সওয়াল তারপরে দুল কাদা তারপরে দুল হাজ্জা তারপরে হলো রজবে মোদার হে মানুষেরা শুনো তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমার বক্তব্য শ্রবণ করো আলা ফালা তরজাউ বাদে অন্য বর্ণনা এসছে মনে রেখো হে মানুষেরা হে লোকেরা তোমরা যারা উপস্থিত হয়েছ তোমরা আমার পরে কাফের হয়ে যেও না ধর্মান্তরিত হয়ে যেও না অন্য ধর্মাবলম্বী হয়েও না তোহি ছেড়ে সেরেকিতে লিপ্ত হয়েও না এবং তোমরা আল্লাহর পক্ষ থেকে যে নামত এসেছে তার কুফুরি কখনো করো না যে তোমরা পথ ভ্রষ্ট হয়ে গে নিজেরা নিজেরা মারামারি করবে নিজেরা নিজেরা কাটাকাটি করবে নিজেরা নিজেরা যুদ্ধ বিগ্রহ করবে নিজেরা নিজেদের রক্তপাত করবে জেনে রেখো এই কাজটি তোমরা করো না পিতা যখন মৃত্যুর পূর্ব মুহূর্তে সন্তানদেরকে কিছু ওসিয়ত করে যান আল্লাহ নবী সেই রকম ওসিয়ত করলেন এবং বললেন ইন্নি লা উরানি আজতামিয়া ফি হাদাল মাকানে আমার মনে হচ্ছে যে আমি যেন আর তোমাদের সম্মুখে দ্বিতীয়বার এই জায়গায় কোনোদিন একত্রিত হব না সুতরাং তোমরা মনোযোগ দিয়ে শোনো তোমরা এমন হয়ে যেও না যে তোমরা পরস্পর পদভ্রষ্ট হয়ে পড়বে কুফুরিতে লিপ্ত হয়ে যাবে পরস্পর দুর্বল হয়ে পড়বে এমনটা আমি কামনা করছি না আল্লাহ নবী এই ভয়টি করে গিয়েছিলেন অন্য হাদিসে এসেছে বিভিন্ন বিবরণে আল্লাহ নবী বলেছেন এদা রুফে ফালাইয়াং আবাদা যদি তোমরা একবার নিজেরা নিজেদের বিরুদ্ধে তলোয়ার উত্তোলন করো তাহলে সেটা কেয়ামত পর্যন্ত আর নামবে না আল্লাহ নবী মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং কিতাব মুসন্নতির উপর কায়েম থাকার জন্য নির্দেশ দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বললেন নবী সাল্লু আলহিসাল্লাম লক্ষাধিক জনতাকে সম্মুখে নিয়ে বললেন আলা ফালা তার তোমরা পরস্পর মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে না ঝগড়াঝাটিতে রিক্ত হয়ে না পরস্পর মারামারি করো না পরস্পর দ্বিধা বিভক্ত হয়ে যেও না তারপর তিনি বললেন ওয়া হারামুন আলাইকুম কায়াউমিকুম হাদা ফি ফি একই সাথেই তিনি বললেন যে জানো তোমাদের রক্ত তোমাদের পরস্পরের রক্ত পরস্পরের জন্য তোমাদের পরস্পরের মাল পরস্পরের জন্য তোমাদের পরস্পরের ইজ্জত পরস্পরের জন্য ঠিক এই রকম হারাম এইরকমই নিষিদ্ধ যেরকম আজকের এই মাস পবিত্র যেরকম আজকের এই দিন পবিত্র যেরকম এই শহর কাবার এরিয়া পবিত্র ঠিক সেরকম মুসলমানের জন্য মুসলমানের মাল মুসলমানের জন্য মুসলমানের যান মুসলমানের জন্য মুসলমানের ইজ্জত ওই রকমই পবিত্র সুতরাং কোনো মুসলিম কোনো মুসলিমের জানে কোনো মুসলিম কোনো মুসলিমের মালে কোনো মুসলিম কোনো মুসলিমের ইজ্জতে কখনো তোমরা হাত দেবে না আল্লাহ নবী ভাবে ঘোষণা দিয়ে গেলেন এখানে কয়েকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কয়েকটি জিনিস মৌলিক অধিকারের সাথে জড়িত সেটি হলো মানুষের যান মাল এবং ইজ্জত তিনটি জিনিস মানুষের যেমন মৌলিক চাহিদার সাথে জড়িত তিনটি জিনিস মৌলিক অধিকারের সাথেও জড়িত মানুষের রক্তের অধিকার তাদেরকে জীবিত থাকতে দিতে হবে নিরাপত্তা দিতে হবে তাদের মালের গ্যারান্টি দিতে হবে তাদের মালের নিরাপত্তা থাকতে হবে তাদের ইজ্জতের গ্যারান্টি দিতে হবে এবং সে ব্যবস্থাপনা করতে হবে মুসলিম সমাজে হোক যে কোনো সমাজেই হোক এই অধিকারগুলো রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে জাতিগতভাবে আইনগতভাবে সেগুলা সারা পৃথিবীতে স্বীকৃত নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মানবতার জন্য স্বীকৃত এবং প্রয়োজনীয় এই অধিকারগুলো রক্ষার কথা সুস্পষ্টভাবে তার বিদায়ী হজ্জের ভাষণে শেষ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 ইন্নআল্লাহ আল আবা لا فضل لعربي على العجم ولا للعجمي على العربي ولا للسواد على البياض ولا للبياض على السواد إن أكرمكم عند الله أتقاكم হে মানুষেরা শোনো তোমাদের জাহিলিয়াতের যুগের যে বংশমর্যাদা গোত্র মর্যাদা এবং আত্মমর্যাদা সেগুলাকে আমি চিরতরে নস্বাত করে দিয়ে গেলাম আরবের আজমের উপরে কোনো ফজিলত নেই কালার সাদার উপরে কোনো ফজিলত নেই আজমের আরবের উপর কোনো অতিমর্যাদা নেই এবং সাদার কালার উপরে কালোর সাদার উপরে কোনো অতিরিক্ত কোনো মর্যাদার কোনো কিছুই নেই তোমাদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহর এবাদত যারা বেশি করে তারাই হলো আল্লাহর কাছে বেশি প্রিয় তারপরে তিনি বললেন উল জাহিলিয়া তাহতা কদমাইয়া মদ জাহিলিয়াতের যুগে যত রক্তপাত হয়েছে সেই রক্তপাতের রক্তপাতগুলো আমি আমার পায়ের নিচে দলিত করে দিয়ে গেলাম রক্তপাত যা হয়েছে তার বিনিময়ে আবার খুনাখুনি শুরু হবে আবার মারামারি শুরু হবে রক্তের বদলা নিতে গিয়ে বিশাল বিশাল যুদ্ধ লেগে যাবে গোত্রে গোত্রে রক্তপাত হবে কাজে আমি সেই রক্ত আমি পায়ের নিচে মাটি দিয়ে গেলাম শুধু ঘোষণা দিয়ে শেষ করলাম না ইন্না আউ্লা দামিন আদাউ দেমা দামু রবি আতিবুল হারেস কানা মুস্তরদ আনফি বানি সাদিন ফাকাতালহ হুদাইল আমি আমার বংশের রক্তই সর্বপ্রথম মৌকুফ করে দিলাম রাবিয়াতুবুল হারেস কানা মুস্তরদ আনফি বানি সাদ বানী সাদ এসে দুগ্ধপান করে তাকে হত্যা করেছিল আমি শুধু ঘোষণাই দিলাম না আমি আমার বংশের রক্তর সর্বপ্রথম তার বদলা নেওয়া মৌকুব করে মাফ করে দিয়ে তোমাদের সম্মুখে দৃষ্টান্ত উপস্থাপন করলাম আলা রেবাল জাহিলিয়া কুল্লুহা তাহতা কদামাইয়া মৌদ তোমরা জেনে রেখো জাহিলিয়াতের যুগে যত সুদের ব্যবস্থাপনা ছিল সুদের লেনদেন ছিল সব আমি আমার পায়ের নিচে মথিত করে দিলাম শেষ করে দিলাম দলিত করে সেটাকে আমি বিলুপ্ত করে দিয়ে গেলাম রেবার বা সুদ ভিত্তিক কোনো লেনদেন বা পাওনা ইত্যাদি আদায় করা আর চলবে না ও আউ্বাল রেবান আদাও রেবানা রেবা আব্বাস আব্দুল মুতালিব সর্বপ্রথম আমার বংশের সুদি মৌকুফ করে দিয়ে গেলাম আমার চাচা আব্বাস তার যে সুদ ছিল পাওনা ছিল সেগুলো মৌকুব করার মাধ্যমে সুদের যে ব্যবস্থাপনা সুদের যে সামাজিক ব্যাধি এর মাধ্যমে ধনাঢ্য শুধু ধনী হতে পারে গরিব শুধু গরিব হয়ে যায় এই বর্বর এই জাহিলি যুগের এই জালেম এবং অত্যাচারে অর্থনৈতিক বিধানকে আমি চিরতরে নস্বাত করে দিয়ে গেলাম জেনে রেখো তোমরা মুসলিমরা কোনোদিন আর কখনো সুদী কারবার করতে পারবে না আমি এটা শেষ করে দিয়ে গেলাম তোমাদের সম্মুখে আরও জেনে রেখো যে দুইটা জিনিস তোমাদের সম্মুখে ছেড়ে গেলাম তারাক তরাক্তুফিকুম আমরাইন তোমাদের সম্মুখে দুইটি জিনিস ছেড়ে গেলাম যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিস ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হবে না তোমরা সঠিক পথের উপর থাকতে পারবে একটি হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব দ্বিতীয়টি হলো আমার সুন্নত নবীর সুন্নত সমগ্র মুসলিমরা যতক্ষণ পর্যন্ত ডাইনে বামে পৃথিবীর শত মতবাদ শত ব্যবস্থাপনা শত চিন্তাধারা দ্বিধা বিভক্ত নানান ইসমের দিকে না গে শুধু আল্লাহর কিতাব এবং রাসুলের হাদিসের উপরে তার সুন্নতির উপর যদি কায়েম থাকে তাহলে তারা কোনোদিন পথ হারাবে না তারা দ্বিধা বিভক্ত হবে না ইমাম আলেক রাহেমাহুল্লাহ বলেছেন লাইউসলিহা আখের হাদিল উম্মা এই উম্মতের শেষ অংশ শেষ ভাগটি উত্তম হবে না তারা সংস্কৃত হবে না তারা ভালো অবস্থায় পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের পূর্ববর্তী উন্মতরা যে জিনিসগুলো ধরেছিল সেগুলা তারা শক্তভাবে আঁকড়ে না ধরে সুতরাং হে হাজির সাহেবানরা যারা হজ করবেন শুধু একদিক থেকে হজে যাবেন ফেরত আসবেন নবী সাল্লাহ আলী সাল্লামের ভাষণকে উপলব্ধি করবেন না সারা পৃথিবীর থেকে হজে আসবেন ঐক্যবদ্ধ হবেন না কোরআনের বিধান মানবেন না সুন্নত মানবেন না মুসলমানদের মধ্যে পরস্পরে হিংসা বিদ্বেষ দূরীভূত করবেন না যেমন হজে যাবেন তেমন ফিরে যাবেন তেমনই হিংসা বিদ্বেষ করবেন তেমনই মারামারি করবেন পরস্পর রক্তপাত ঘটাবেন হিংসা বিদ্বেষ করবেন বিভিন্ন মতবাদে বিভিন্ন চিন্তায় বিভিন্ন সমাজ ব্যবস্থায় বিভিন্ন ইজমে নিজেরা বিভক্ত হয়ে মারামারি কাটাকাটি করতে থাকবেন কোনো সঠিক চিন্তার দিকে আপনারা ফিরে আসতে পারবেন না তার মানে হলো হজের তাৎপর্য হজের গুরুত্ব হজের উদ্দেশ্য আল্লাহ নবীর ভাষণের প্রতি আপনারা সামান্যতম গুরুত্ব দিতে পারেন নাই অভ্যাস অনুযায়ী এসেছেন অভ্যাস অনুযায়ী গিয়েছেন হজের সামর্থ্য ছিল সেটাই শুধু আদায় করেছেন ফিরে গিয়েছেন হজ হয়তো হয়ে গেছে কিন্তু হজের তাৎপর্য আপনারা সামান্য উপলব্ধি করতে পারেন নাই আল্লাহ নবী তারপরে বললেন হে মানুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে অত্যন্ত সতর্ক থেকো তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো মানুষেরা শোনো তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো সুন্দর ব্যবহার করো স্ত্রীদের সাথে উত্তম আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে যেহেতু তোমরা তাদেরকে আল্লাহর আমানতে আল্লাহর আশ্রয়ে তোমাদের ঘরে নিয়ে এসেছ এবং তাদের লজ্জাস্থানকে তাদের দেহকে তোমরা হালাল করেছ আল্লাহর কালেমাকে দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কালেমার মাধ্যমে তারা তোমাদের জন্য হালাল হয়েছেন আলাইকুম বিল তোমরা অত্যন্ত সৎভাবে তাদের খাদ্যের ব্যবস্থা করবে তাদের বাসস্থানের ব্যবস্থা করবে তাদের কাপড় চোপড় এবং আনুষঙ্গিক যত কিছু লাগে সকল কিছুর সুন্দর ব্যবস্থাপনা তোমরা করবে হুন্না আলাইকুম তাদের কর্তব্য হলো তোমরা যে সকল পুরুষদেরকে তোমাদের ঘরে প্রবেশ করা পছন্দ করো না তারা যেন তাদেরকে পাত্তা না দেয় তাদের সাথে যেন ওই ধরনের এই তোমাদের কাছে অগ্রাহ্য অগ্রহণযোগ্য আচরণ না করে ফাইন ফাইল না দালিক ফদ্রেবু হুন্না মুবার মুবারেহ যদি এইরকম কিছু তারা অশালীন কার্য করে বসে যা তোমরা পছন্দ করো না তাহলে অত্যন্ত জোরে তোমরা তোমরা তাদেরকে পিটাবে মারবে এবং অত্যন্ত কর্কশ রূঢ় আচরণ করবে তাদেরকে ক্ষতবিক্ষত করে দেবে তা না তোমরা সামান্য কিছু শাসন করতে পারবে হাদিস এসেছে এখানে আমাদের মনে রাখতে হবে নবী সাল্লাহ আলী সাল্লাম বিরাট একটা সমস্যার সমাধান করে দিয়েছেন সেটা হলো সারা পৃথিবীর জেন্ডার ইস্যু জেন্ডার ইস্যু নিয়ে সারা পৃথিবী কোনো সমস্যার সমাধানে উপনীত হতে পারছে না রক্তের ইস্যু নিয়েও তারা কোনো সমস্যার সমাধানে উপনীত হতে পারছে না সুদ ভিত্তিক যে অর্থ ব্যবস্থাপনা সেখানেও তারা কোনো সমাধানে আসতে পারছে না তারপরে রক্ত গোত্র জাতিগত বিভাগ এবং জেন্সিয়া বা ন্যাশনালিটির যে গর্ব যে অহংকারের মাধ্যমে সারা পৃথিবীর এক অংশ আরেক অংশের উপরে জুলুম করে চলেছে এই সমস্যারও কোনো সমাধানের মধ্যে সারা পৃথিবী আসতে পারছে না আসতে পারছে না তারা উচ্চ অধম এই বিভাজনকে কিভাবে সমীকরণ করা যায় সে ব্যবস্থাপনায় তারা আসতে পারছেন না জেন্ডার ইস্যুতেও তারা ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়েছেন বহু মতবাদ বহু চিন্তা বহু ইজম বহু সেমিনার বহু মানববন্ধন বহু টক শো বহু তারা ওয়ার্কশপ করছেন সারা বিশ্ব ব্যবস্থাপনায় জাতিসংঘে পর্যন্ত এনে কথাবার্তা বলছেন কিন্তু কোনো সমাধানে আসা যাচ্ছে না পুরুষের নির্যাতন নারীর উপরে হচ্ছে নারীরা তাদের বিধিবিধান ছেড়ে ভোগ্যপন্ন হতে চলেছে পৃথিবীতে অবাধ রক্ত প্রবাহ চলছে এক জায়গায় খুন হচ্ছে খুনের কোনো বিচার কথা হচ্ছে না সুদভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে সারা পৃথিবী দেশের ধনী মানুষগুলো গরিবদেরকে জিম্মি করছে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে তাদের ঋণের জালে আবদ্ধ করে ফেলছে ইত্যাদির কোনো সমস্যার সমাধান কেউ বের করতে পারছে না কিন্তু নবী সাল্লাহ আলি সাল্লাম সুন্দর ব্যবস্থাপনা কায়েম করে এগুলা সকল কিছুর সমাধান করে তারপরে মানুষকে আহ্বান জানালেন যে দেখো আমি কিন্তু ব্যবস্থাপনা পরিষ্কার করে দিয়ে গেলাম আল্লাহর হাজার শুক্রিয়া আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ নবী বলেছিলেন আদি ইবনে হাতিমকে হে আদি ইবনে হাতিম তুমি কি হীরা নামক জায়গা চেনো আদি ইবনে হাতিম বললেন যে নাম শুনেছি কোনোদিন যাই নাই আল্লাহ নবী বললেন জেনে রেখো আল্লাহ পাক এই দিনকে পরিপূর্ণ করবেন তখন ওই হিরা কুফার কাছ থেকে একজন মাত্র মহিলা একাকি শত শত মাইল পাড়ি দিয়ে কামার ঘরের তোয়াক করবে আল্লাহ ছাড়া আর কারো ভয় করবে না পথে চুরি থাকবে না ডাকাতি থাকবে না হন থাকবে না রাহাজানি থাকবে না ইজ্জতের ভয় থাকবে না আদিবনা হাতিম বলেন যে আমি নিজে চক্ষে এটা অবলম্বন করেছে ইসলামের বিধি ব্যবস্থা এত বড় বিধি ব্যবস্থা এমন নিশ্চিত বিধি ব্যবস্থা এখান থেকে যে সরবে সেই পথভ্রষ্ট হবে আকিদাত থেকে যারা সরবে তারা গমরা হবে সুন্নত থেকে যারা সরবে তারা পথভ্রষ্ট হবে সমাজ ব্যবস্থা থেকে যারা সরবে তারা বিপর্যস্ত হবে রাষ্ট্র এবং আইন ব্যবস্থা থেকে যারা সরবে তারা বিপর্যস্ত হবে সারা পৃথিবী আজকে বিপর্যস্তের মুখোমুখি হয়ে পড়েছে সেখান থেকে যদি তারা ফিরে আসতে চায় তাহলে তাদেরকে ফিরে আসতে হবে নবী সাল্লাহ আলী সাল্লাতামের সেই যে আন্তর্জাতিক সারা বিশ্ব মানবতাকে সম্বোধন করে যে ভাষণ সেই ভাষণের দিকে সারা পৃথিবীর মানুষকে ফিরে আসতে হবে সে মানুষ ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক যৌন হোক শিখ হোক বা সারা পৃথিবীর যে কোনো অঞ্চলে বা নাস্তিক হোক আস্তিক হোক সকলকেই দৃষ্টি আকর্ষণ করছে নবী সাল্লাহ আলি সাল্লাতামের চোদ্দ শত বছর আগের সেই আন্তর্জাতিক ভাষণের দিকে ফিরে আসার জন্য হয়তোবা আমাদের সম্মুখে এই ভাষণগুলো সেভাবে উপস্থাপন করা হয় না আজকে কতজনে কত ভাষণ দেন এই আব্রাহাম লিঙ্কনের মার্কেট অ্যাড্রেস সেটা অত্যন্ত গুরুত্ব পেয়েছে আরও বহু মানুষের বহু ভাষণ গুরুত্ব পেয়েছে সেগুলাকে ব্যাখ্যা করা হচ্ছে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাতাম যাকে মাইকেল হার্ট একশো জনের ভেতরেই প্রথম নম্বরে স্থান দিয়েছেন যার প্রসঙ্গে পাশ্চাত্যের মনীষীরা বলছেন সারা পৃথিবীর জন্য সকলের জন্য যে শান্তি বয়ে আনতে হয় তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাতামের হাতেই সম্ভব তিনি যদি আজকে বেঁচে থাকতেন এবং সারা পৃথিবীর ডিকটেটরশিপ বা একক রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতেন তাহলে তার জন্যই শুধুমাত্র সেটা সম্ভবপর হতো আমরা যদি সেই নবী সাল্লাহ আলিয়াল্লামের চোদ্দ শত বছর আগের সেই ভাষণকে আমরা সামনে নিয়ে আসি তাহলে দেখা যাবে যে ইসলাম চোদ্দ শত বছর আগে সারা পৃথিবীতে কতটা সভ্য ধর্ম এবং উচ্চাঙ্গের সভ্যতা ছিল মুসলিম জাতি সারা বিশ্বের মোকাবেলায় কতটা উন্নত কতটা উচ্চ এবং কতটা হাই র্যাঙ্ক হাই লেভেল সিভিলাইজেশনের অধিকারী ছিল কালচারের অধিকারী ছিল সেটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি কেননা তিনি জাতিগত প্রথা সে অর্থ ব্যবস্থার কথা বলে গেলেন বিচার ব্যবস্থার কথা সেখানে বলে গেলেন সেখানে তিনি জাতিগত দ্বন্দ্ব নিরসনের কথা বলে গেলেন এবং সেখানে মানুষকে উন্নত হওয়ার বিধিবিধানের কথা বলে গেলেন জেন্ডার ইস্যুর তিনি সমাপনী ঘোষণা করে গেলেন জেন্ডার ইস্যু আজকে খুব কঠিন ইস্যু এটা নিয়ে বহুত কথাবার্তা হচ্ছে নারীর সাথে পুরুষের কি সম্পর্ক হবে দুইজনের বৈভাবিক সম্পর্ক এমন হবে বিবাহ কিভাবে হবে তালাক কিভাবে হবে দুজনের অধিকার কি হবে ইত্যাদি নিয়ে সারা বিশ্বে একেবারে চরম সমস্যার সৃষ্টি হয়েছে বিবাহ ব্যবস্থা এমনভাবে শিথিল করতে করতে পাশ্চাত্যে এমন হয়ে গেছে একশো জন যদি বিয়ে হয় তার পঞ্চাশ জনই সেখানে তালাক হতে শুরু করেছে এমনকি স্বামী স্ত্রীর পরিচয় সেখানে এমনভাবে হরণ করা হচ্ছে স্বামী স্ত্রীর পরিচয় সেখানে থাকছে না সন্তান তার বাবার পরিচয় দিতে পারছে না মায়ের পরিচয়ে তারা পরিচিত হচ্ছে বিবাহ ব্যবস্থা স্বামী স্ত্রীর মাধ্যমে সুন্দর পারিবারিক বিধি ব্যবস্থা এবং বিধান ইসলাম অনুযায়ী কায়েম না করার কারণে পারিবারিক ব্যবস্থাপনা ভেঙ্গে চড়ে সেখানে সর্বশান্ত হয়ে যাচ্ছে সব ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার ধ্বংস হওয়ার মাধ্যমে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে এবং সারা পৃথিবীতে সেখান থেকে পরিবারিক উশৃঙ্খলার কারণে সারা পৃথিবীর ব্যবস্থাপনা বিশৃঙ্খল হতে চলেছে এই জন্য আল্লাহ বলেছেন সর্বপ্রথম তোমরা তোমার পরিবারকে সুশৃঙ্খল করো সম্মানিত উপস্থিতি আসুন আমরা শুধু হজকে বিধিবিধান তো পালন করবো ফরজ ওয়াজেব পালন করব কিন্তু নবী সাল্লাহ চোদ্দশো বছরের আগের সেই আন্তর্জাতিক ভাষণ উচ্চাঙ্গের সেই বক্তব্য সেই আহ্বানকে সামনে নিয়ে সারা পৃথিবীতে ইসলামের উচ্চাঙ্গের সভ্যতা এবং ব্যবস্থাপনার বাণী ছড়িয়ে দেব এবং সবাইকে সৃষ্টি আকর্ষণ করে আমি হজ্জের উপরে আজকের এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি কোথা থেকে কার মাধ্যমে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন জন্য ব্যবহার করেছেন সেই জন্য ব্যবহার কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবে অসৎ কাজের নিষেধ করবে বিন শাহিদুল্লাহ খান আব্দুর রাজাক বিন ডক্টর আবু বাকর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় দায়িত্বটা স্বয়ং নেবিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক অটল থাকবে এই ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ প্রতি মঙ্গলবার ও শনিবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়